وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما سورة نساء اكشو ترنم وقال رسول الله صلى الله عليه وسلم ألا إني أوتيت القرآن ومثله معه الا یوشک رجل شبعان علی اریکته یقول علیکم بهذا القران فما وجدتم فيه من حلال فاحلوه وما وجدتم فيه من حرام فحرموه وانما حرم رسول الله كما حرم الله رواه ابو داود باسناد صحيح وقال رسول الله صلى الله عليه وسلم فمن أطاع محمدا فقد أطاع الله ومن عصى محمدا فقد عصى الله محمد فرق بين الناس رواه البخاري সম্মানিত ওলামাই কেরাম ও সুধী মণ্ডলী গতকালকে এত কষ্ট সত্ত্বেও আজকে যে মানুষের ঢল নেমেছে এর পেছনে কি আপনারা রাগ করে আসলেন না আনন্দ করে খুশি হয়ে আসলেন আমার তো মনে হয় আপনারা আজকে সবাই চলে যাবেন আমরা অর্ধেক লোকও পাবো না যেখানে এসে শোয়া যায় না থাকা যায় না রাত্রি ঠান্ডায় জমি বরফ হয়ে যেতে হয় কর্তৃপক্ষ একটু মাথায় নেওয়া দিতে পারে না কতই যে অপরাধ এবং কতই যে আমরা গুণাগার হয়ে গেলাম সত্যি মনে মনে বড় ভয় ছিল যে আজকে দ্বিতীয় দিনে সম্ভবত মঞ্চ খালি হয়ে যাবে ময়দানে ফাঁকা হয়ে যাবে এখন তো দেখছি ময়দানেও জায়গা নেই মঞ্চেও দাঁড়ানোর জায়গা নাই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর পাকের পক্ষ থেকে আম মকবুলিয়ত হাসিল হলেই তবে এগুলো সম্ভব রাত্রি তিনটার সময় إلا كفر الله خطاياه رواه الشيخان وفي رواية للترمذي فيموت وليس عليه خطية আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কোন মুসলমান আল্লাহর পথে কাজ করার সময় দৈহিক কষ্ট মানসিক কষ্ট মনোবেদনা এমন কি পায়ের নিচে যদি একটা কাঁটাও বিঁধে আর তাতে যদি সে ধৈর্য ধারণ করে ইল্লা কাফরাল্লাহ আনহো খাতাইয়াহ আল্লাপাক এর মাধ্যমে তার সমস্ত গুনাহের কাফার হিসেবে কবুল করে নেন বুখারি মুসলিমের এই রায়াতের পরে তিরমিজিতে রায়াত বর্ধিত এসেছে সেখানে বলা হয়েছে জীবনের প্রতি পরতে পরতে দিনে হকের জন্য বালা মুসিবত সইতে সইতে এক সময় সে যখন দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করে সম্পূর্ণ নিষ্কলঙ্ক মুক্ত অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে যে কষ্ট আপনারা কাল করেছেন এই কষ্ট আল্লাহ এই হাদিস সত্য আল্লাহর রফসুলের কালাম সত্য আপনাদের আমল নামায় অসংখ্য নেকি লিপিবদ্ধ হয়ে গেছে যদি আপনারা হাসিমুখে ধৈর্য ধারণ করে থাকেন আপনারা ধৈর্য ধারণ করেছেন এই কষ্টকে ভুলে গেছেন আল্লাহর অস্তে এই কষ্টটাকে আপনি আল্লাহর জন্য আল্লাহর হাতে সবর্দ করে দিন হে আল্লাহ এর বিনিময়ে তুমি আমাকে আখড়াতে দান করো আল্লাহ মামি আমার মা বোনের যা কষ্ট করেছেন আমি লজ্জা পাচ্ছি তাদের সামনে কথা বলতে কালকে রাত্রি নটা পর্যন্ত তার আলো দেখেনি তারা মাইকের আওয়াজ শোনেননি প্রজেক্টর আজ থেকে চালু হয়েছে গতকাল তাম রাত হয় নাই তাদের মনের দুঃখ বোঝার ক্ষমতা আমাদের আছে এরপরও আজকে যখন আমি সেখানে গেছি তাদের সামনে তাদের হাসি মুখ দিয়ে গেছি তারা কেউই বাড়িতে চলে যান নাই আল্লাপাক আপনাদের সকলের এই দুঃখ বেদনা আল্লাহর পথের এই কষ্ট মুসিবতকে পরবর্তীকালে পরকালে আখেরাতে উত্তম পুরস্কারের বিনিময়ে আল্লাহ পাক যেন আপনাদেরকে পুরস্কৃত করেন আমরা সেই প্রার্থনা করছি আল্লাহ আমিন গতকালকে আপনাদেরকে বলেছিলাম মানবতার সর্বশেষ গন্তব্য হলো ইসলাম ইসলাম ব্যতীত অন্য কোনো দিকে যখন মানুষ যাবে সে পথভ্রষ্ট হবে অশান্তির হলে জ্বলবে রেডিও টেলিভিশন পত্র পত্রিকা যখনই চোখ বুলাবেন সব জায়গাতে আপনি খালি খারাপ খবরগুলোই পাবেন ভালো খবর খুব বেশি পাওয়া যাবে না বোমা বানরের প্রতিযোগিতা নতুন নতুন মারণাস্ত্র তৈরির প্রতিযোগিতা মিথ্যাচারের প্রতিযোগিতা সর্বত্র চলছে শান্তির আবে হায়াত যেন পৃথিবী থেকে উবে গেছে কারণ যারাই ইসলামের বাহিরে গিয়ে মানুষের তৈরি মতবাদের কাছে আশ্রয় নিয়েছেন তারাই নিজেদের তৈরি করা মতবাদের কাছে ঠক্কর খেয়ে এমনভাবে মার খাচ্ছেন যার কোনো তুলনা নেই মানব জাতির কাছে আমরা এই বারতা পৌঁছে দিতে চাই হে মানুষ যতদিন পর্যন্ত আল্লাহর প্রেরিত মহাসত্যের সামনে তুমি মাথা নত না করবে যতদিন তুমি ইসলামের কাছে ফিরে না আসবে যতই তুমি চেষ্টা করো না কেন শান্তি তুমি কখনোই পাবে না নওদাপাড়ার এই তবলিগ ইস্তেমা থেকে বিশ্বের কন্দরে কন্দরে সকল কোণে কোণে আমরা এই আওয়াজ পৌঁছে দিতে চাই দ্যার্থিন কণ্ঠে যতই চিন্তা তোমরা করো না কেন যত দার্শনিক রাজনৈতিক অর্থনৈতিক পাণ্ডিত্য তোমরা অর্জন করো না কেন তোমাদেরকে ফিরে আসতে হবে এখানে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তো ওলাহু আসলামান আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে যা কিছু আছে আসমানে এবং জমিনে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক ইউরজাউন সেদিকেই সবাই প্রত্যাবর্তন করেছে তোমাকেও প্রত্যাবর্তন করতে হবে হে মানুষ জ্ঞানে শিক্ষায় অর্থে এবং রাজনৈতিক ক্ষমতায় অন্ধ হয়ে বুঁদ হয়ে গেছ এই বুঁদ হয়ে থাকতে পারবে না তুমি যেদিন তুমি বলবে يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية হায় আল্লাহ মৃত্যু যদি আমার শেষ পরিণতি হতো বললাম আদ্রে মা হিসাবিয়া আমার হিসাব কিতাব কি আমল নামা যদি আমি না জানতাম আজকে আমার সমস্ত টাকা পয়সা কোনো কাজে লাগে নাই হালাকা আন্নি সুলতানিয়া আমার সমস্ত রাজনৈতিক ক্ষমতা আজকে ধ্বংস হয়ে গেছে হে আল্লাহ কেউ আমার সামনে আমাকে সাহায্য করার জন্য আসছে না আল্লাহ বলবেন খুজু হো ফাগুল্লু হো সুম্মল জাহিমা সাল্লু হো সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরআন ফাসলুকুহু ওকে ধরো ওকে বেড়িবদ্ধ করো সত্তর গজ লম্বা লৌহ শৃঙ্খলে কঠিনভাবে ওকে আবদ্ধ করো অতঃপর আগুনে ওকে ফেলে দাও কারণ ইন্নাউল্লাহিম সে মহান আল্লাহর উপরে সত্যিকার অর্থে বিশ্বাস স্থাপন করে নাই বলা ইয়া তোয়ামিল মিসকিন সে এতিম মিসকিনদের খাদ্যদানে কখনোই উৎসাহ বোধ করে নাই তাহলে আজকে হামিম আজকে কেমতের দিন তার কোনো সাহায্যকারী নাই ওলা তো আমন তার খাদ্য আজকে হবে নিজের দেহ আগুনে পোড়ানো দেহ নিঃসৃত পুজ এবং রক্ত সে আজকে খাবে শুধুমাত্র পাপাচারী ফাঁসেক রাই এই খাদ্য ভক্ষণ করবে এটি হলো কেমতের দৃশ্য আমাদের জন্য সাবধান হয়ে যাও হে মানব জাতি কুফরি এবং ফেসকি থেকে তবা করো যখনই তোমার রুখ এই দেহ পিঞ্জর থেকে বেরিয়ে যাবে কামাত কেয়ামত হু যখনই মৃত্যু হয়ে যাবে তোমার কেয়ামত শুরু হয়ে যাবে অতএব পরকালীন জীবনকে ভয় করো আল্লাহর কালাম কখনই মিথ্যা নয় আখেরাত তোমার সামনে আসবেই হিসাব তোমাকে দিতে হবেই তো সেখানে মুক্তি পেতে গেলে তোমাকে এক জায়গায় ফিরে আসতে হবে যেখানে বিশ্বের সকল সৃষ্টি মাথানত করেছে সেইখানে তোমাকেও মাথানত করতে হবে প্রশ্ন হলে এই ইসলাম কি এটা কার বাবা ডিস্টার্ব করছিল ইসলাম কি আপনারা মার্শাল্লাহ সবাই জানেন ইসলাম কি কেউ বলেন ইসলাম মানে শান্তি কেউ বলেন ইসলাম মানে আত্মসমর্পণ আসলে সিলিম ধাতু থেকে ইসলাম এই দিক দিয়ে ইসলাম শান্তি ইসলাম কখনোই অর্থ শান্তি নয় ইসলাম অর্থ আত্মসমর্পণ আর আত্মসমর্পণ করলেই তবে শান্তি হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করেনি ইবলিস আল্লাহর হুকুমের সামনে সে লজিক দিয়ে বলেছিল খেলাক্তা হবেন তিন ও খেলাক্তা নিবেন না আল্লাহ আমি কেন আগুনের সৃষ্টি হয়ে মাটির সৃষ্টির সামনে মাথা নত করব আল্লাহর হুকুম সে সরাসরি মান্য করে নাই সে যুক্তি দেওয়ার চেষ্টা করেছিল এই যুক্তি দিতে গিয়ে সে লাইন হয়েছে মালউন হয়েছে অভিশপ্ত হয়ে বহিষ্কৃত হয়েছে জান্নাত থেকে আর বান্দা লজিক দেয় নাই যা হুকুম করেছে সে তাই করেছিল আজকেও যদি আমরা যুক্তি দিয়ে সব প্রমাণ করার চেষ্টা করি যুক্তির আগুনে পড়ে মরব সব কাজ যুক্তি দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না আপনার যুক্তির বাহিরে বহু কিছু আসে যেটা আপনি জানেন না এই সম্মিলিত জনতার কাছে জিজ্ঞেস করতে চাই যে রুহুটি আপনার দেহে আজকে ষাট বছর ধরে আছে বগুড়ার আব্দুর রহিমের কাছে একশো বছর ধরে অবস্থান করছে একটু আগেই যে বৃদ্ধ আমার হাতে টাকা দিলেন ওই বৃদ্ধের দেহের মধ্যে যে রুহুটি আজকে পঁচাশি বছর ধরে অপেক্ষা করছে বলুন তিনি কি জীবনে কখনো নিজের রুহুটাকে দেখতে পেয়েছেন ক্ষমতা আছে দেখার আপনার আপনি অস্বীকার করুন আমার দেহে কোনো রেহু নাই আমি নিজেই দাঁড়িয়ে আছি বলেন তো দেখি বলতে পারবেন ক্ষমতা থাকলে বলেন হে বিজ্ঞানী বলো হে রাজনৈতিক হটকারী নেতা বলো হে সন্ত্রাসী বলো হে গুন্ডা তোমার কি ক্ষমতা আছে যে তোমার দেহে রুহ নাই পারলে অন্যকে হত্যা করার আগে নিজের রুহটাকে দেখে নাও নিজের রুহকে তুমি দেখো নাই অথচ অদৃশ্য আল্লাহকে তুমি অস্বীকার করার হিম্মত দেখাও নিজের রুহ কি অদৃশ্য নয় অদৃশ্য সবকিছু যদি অস্বীকার করো আল্লাহকে অস্বীকার করার আগে নিজের রুহকে অস্বীকার করো তোমার কানের মধ্যে কোন পর্দা আছে যে পর্দা দিয়ে তুমি শুনতে পাও এই লম্বা চামড়া দিয়ে তো কিছু শুনতে পাও না হাত দিয়ে তো কিছু শুনতে পাও না কানের মধ্যে কোন পর্দা আছে সেই চামড়ায় কোন জিনিসটা লাগানো আছে যার জন্য তুমি শুনতে পাচ্ছ কে ওটা লাগিয়ে দিল বিজ্ঞানীদের থিওরিতে পরীক্ষাগারে বহু কিছু বেরিয়ে গেছে এবং সেইগুলো পরীক্ষা করতে গিয়ে তারা সব মুসলমান হয়ে গেছে কান নিয়ে পরীক্ষা করতে গিয়ে জজ বিশার লাভ দিয়ে উঠছেন এক পর্যায়ে how marvelous of thy works oh my god he who planted ears has he not hear তার প্রশ্ন যিনি কান সৃষ্টি করেছেন তিনি নিজেকে শুনতে পান না নিজের মনের মধ্যে প্রশ্ন এসে গেছে জবাব কোরআন দিয়েছে ليس كمثله شيء وهو السميع العليم তার তুলনায় তুলনীয় কিছুই নাই তিনি সর্বশ্রোতা তিনি সর্বজ্ঞ বহু আগেই কোরআন বলে দিয়েছে আমরা বলি আল্লাহ নিরাকার আল্লাহ শূন্য আল্লাহ কিচ্ছু নাই আত্মালা হয়ে গেছি আরে বাবা যদি শূন্যই হবে তো শোনে কি দিয়ে দেখেন কি দিয়ে এমনকি কেয়ামত দিন সুজুদ কেয়ামত দিন আল্লাহ নিজের পায়ের নলা বের করে দিয়ে বলবে এই বেটা দুনিয়ার মানুষ এখানে দা করো দেখা যাচ্ছে আল্লাহর পায়ের নলা আছে আল্লাহর হাত আছে আল্লাহর চোখ আছে কান আছে সব নিজেই বলে দিচ্ছেন যার চোখ নেই তিনি কেমন করে দেখবেন যার কান নেই তিনি কেমন করে শুনবেন যার হাত নেই তিনি কেমন করে আমাকে গ্রেফতার করবেন কিভাবে আমাকে তিনি দান করবেন একেবারে মুক্ত মহাপবিত্র তিনি বলুন তো এর চোখ কোন দিকে কান কোন দিকে এই যন্ত্রটার বলতে পারবেন আমার বাবা জীবনে এই জিনিসটা দেখেন নাই এখন আমার ছেলে এটা যা চালাইতে পারে আমি জীবনে কিভাবে বুঝি না কোথার টিপিলি অফ হয় কোথার টিপিলি অন হয় ওটাও বুঝি না আর আমার ছেলে একবার মাস্টার আর ওর ছেলে ওর বড় মাস্টার হবে তাহলে যদি জিজ্ঞেস করি চোখ কোন দিকে কান কোন দিকে কেউ বলতে পারবেন কিছু বলতে পারবেন না অথচ এর চোখ আছে আমাকে দেখছে এখানে রেকর্ড হচ্ছে এর কান আছে আমার বক্তব্য ধরে নিচ্ছে তাই না আপনার বাড়ি গিয়ে সিডি শুনবেন না তাহলে আপনি যদি বলেন এর চোখটা আমার কান মতো হওয়া লাগবে আমার চোখ বড় বড় এর চোখটা না একটু ছোট এই চোখ এইরকম হওয়া লাগবে তাই হবে নাকি এর চোখ লাইসা কামেসলি সাইন এর চোখের তুলনীয় আমার চোখ নয় যদি ক্যাসেট আমার কথা ধরতে পারে আল্লাহকে আমার কথা শুনতে পাচ্ছেন না যাই কিছু করবেন পা ফেললেই আল্লাহ রেকর্ডে ধরা পড়ে যাবে হে সন্ত্রাসী সাবধান হয়ে যাও পুলিশ আর র্যাবের ভয়ে তুমি সন্ত্রাস ভয় করো না বন্ধ করো না আল্লাহকে ভয় করো হে পকেট মার অন্যের পকেটে হাত দেওয়ার আগে চিন্তা করো তোমার হাত ওই লোকটা দেখতে পাচ্ছে না কিন্তু আল্লাহ ধরা পড়ে যাচ্ছে আল্লাহ টেলিভিশনে সব ধরা পড়ে যাচ্ছে কাল কেয়ামতের মাঠে তুমি গ্রেপ্তার হয়ে যাবে হে মিথ্যা ভাউসা দানকারী অফিসার সাবধান হয়ে যাও তুমি গোপনে যে কলমে মিথ্যা ভাউসারে সই করছো আল্লাহ দেখতে দেখে ফেলেছেন তুমি লুকাইতে পারবে না বাপ চলে গেছে শাকাল্লু চুরি করার জন্য মিষ্টি আলু আপনারা বলেন কেউ চিনে আলু বলেন ওই যে সাদাগুলো দেখা যায় কামড়ালে মিষ্টি লাগে ছেলেকে সাথে করে বাপ নিয়ে গেছে মাঠের মধ্যে ছেলেকে বলছে বাবা এখানে দাঁড়িয়ে থাকো কোনো লোক আসলে আমাকে সাবধান করো যেন কেউ আমাকে আমি ধরা না পড়ি কিছুক্ষণ পরেই ছেলে বলছে আব্বা শিগগিরই আসেন লোক আসছে দেখি ফেললো আপনাকে বাপ তখন সাকালু তোলা শেষ হয় নাই দু চারটা কোপ মেরেছে মারিছে দৌড়ে চলে আসে কই খোকা কই লোকজন কই তখন ছেলে গুরু গম্ভীর সারে বলছে আব্বা যে মানুষের ভয়ে আপনি নিজেকে লুকাতে চেষ্টা করছেন সেই মানুষের চাইতে কি আল্লাহ আপনাকে আগে দেখতে পাচ্ছেন না আপনি কি আল্লাহর কাছ থেকে লুকাতে পারবেন তখন বাপ ছেলেকে বুকে জড়ি ধরে বলছে যে ছেলের মহাব্বতে আমি চুরি করছি ছেলে আমাকে আল্লাহর ভয় দেখিয়েছে জীবনে আর চুরি করব না আজ থেকে তবা করলাম এটাই হলো আল্লাহ ভীতি ইসলাম হলো এইখানে আপনার আত্মসমর্পণ আল্লাহর সামনে যে আল্লাহ এমন আল্লাহ যার সামনে আমার প্রতিটি নকল হারকত ধরা পড়ে আমার প্রতিটি উত্থান পথন এমনকি আমার চিন্তা জগতের চিন্তাটাও পর্যন্ত আল্লাহ ধরে ফেলেন লিল্লাহি বিহিল্লাহ মধ্যে অতএব সাবধান তবে আল্লাহ অত্যন্ত মেহেরবানি করে উম্মতে মোহাম্মদকে নিষ্কৃতি দিয়েছেন তো মনের মধ্যে দুষ্টু চিন্তা করলেও তোমাকে গ্রেফতার করা হবে না যতক্ষণ তুমি হাতে সেটা প্রকাশ না করো মুখে প্রকাশ না করো হাতে সেটা বাস্তবায়ন না করো তৎক্ষণ তোমাকে গ্রেফতার করা হবে না এতটুকু সুবিধা আমাদের দিয়েছেন বলে আমরা এখন বেঁচে আসি আন্দোলন অনেক আগেই আমাদের কেমন হয়ে যেত কারণ মনের মধ্যে দুষ্টু চিন্তা করেন অঙ্কের মানুষ আছে নাকি বন্ধুরা আমার এখন প্রশ্ন হলো এই অভ্রান্ত সত্যের উৎস কি আপনি যে ইসলামের কাছে ফিরে আসবেন ইসলামটা কি জিনিস আপনাকে বলতে হবে এক কথা তার জবাব এই কালকে বলে দিয়েছিলাম ওই দুটো বস্তুকে মিলে ওই দুটো বস্তুর বিধানের উপরে ওই দুটি বস্তুর স্তম্ভের উপরে ইসলামের প্রাসাদ দাঁড়িয়ে আছে সে দুটি বস্তু হলো কোরআন এবং হাদিস এর বাইরে ইসলাম নাই যা কিছু আছে দুর্বল স্তম্ভ সেগুলা আল্লাহ বলছেন আলাইকাল কিতাব হিকমাহ হে রসুল সাল্লাহ তোমার উপরে নাজিল করেছেন আল্লাহ কিতাব এবং হিকমত আল হিকমত সুন্নাহ সকল মহাদ্দেশ একই ব্যাখ্যা দিয়েছেন হিকমত অর্থ সুন্নাহ আল্লাহ তোমার উপরে কোরআন এবং সুন্না নাজিল করেছেন ও আল্লাহ কামা আলম কুন্তা আলম এবং তোমাকে শিক্ষা দান করেছেন যা তুমি জানতে না ওয়াকানা ফদুল্লাহ আলাইকা আদিমা তোমার উপরে তোমার আল্লাহর অনুগ্রহ অত্যন্ত বড় সুরায় নেশা একশো তেরো নম্বর আয়াত এর দ্বারা কি বোঝা গেল যে কোরআন এবং সুন্না দুটি হচ্ছে আল্লাহর ওহি অনেকেরই ধারণা শুধু কোরআনটাই আল্লাহর ওহি হাদিসটা আল্লাহর ওহি নয় একদিন জনকে ইহুদি এসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন হে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলুন তো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্থান কোনটি আল্লাহ রসুল চুপ থাকলেন কিছুক্ষণ পরে জিবরিল আমিন এসে বললেন আজকে আমি আপনার এই প্রশ্নের জবাব আনার জন্য আল্লাহর এত নিকটে পৌঁছে গিয়েছিলাম ইতিপূর্বে অত নিকটে কখনো আমাকে পৌঁছানোর অনুমতি দেওয়া হয় নাই আল্লাহর নূরের সত্তর হাজার পর্দার নিকটবর্তী আমি পৌঁছে গেছিলাম আল্লাহ আমাকে বলেছেন সারুল ও খায়রুল দুনিয়ার নিকৃষ্টতম স্থান হলো বাজার আর উৎকৃষ্টতম স্থান হলো মসজিদ হাদিস মুসনদ আহমদ বিসনাদিন হাসান মিসকাতে পাবেন হাদিসটা সাতশো একচল্লিশ নম্বরে এই জবাবটা আল্লাহ রসুলকে করলেন একজন ইহুদি রসুল জব দিতে পারলেন না আল্লাহর পক্ষ থেকে জিবিল জবটা নিয়ে আসলেন এবং তিনি ব্যাখ্যা দিচ্ছেন আজকে আমি আল্লাহর অত্যন্ত নিকটে পৌঁছে গেছিলাম তাহলে এর দ্বারা কি বোঝা যাচ্ছে তার বার্তা হচ্ছে না আপনি প্রশ্ন করছেন আল্লাহ রসুলের কাছে জবাব আসছে আসমান থেকে এটা বেতার বিবরণী যেন মনে হয় খানিকটা তাই না আপনি প্রশ্ন করেন জবাবদাতা আল্লাহ মাঝখানে রেসালাত জিব্রিল এবং রসুল মোহাম্মদ সাল্লাম দুনিয়ার মানুষকে জবাব দিচ্ছেন হাদিস নাজিল হয়ে গেল না কানিল হা তিনি নিজের খোস খেয়াল মতো কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তাকে ওহি করা না হয় আল্লাহ রসুল বলছেন আল্লাহ ইন্নি উতিতুল কোরআন মিসলাহ মাহু আমি কোরআন প্রাপ্ত হয়েছি এবং অনুরূপ আর বস্তু প্রাপ্ত হয়েছি আল্লাহ ইউসুক সব আন আলা আরিকাতহি ইয়াকুল আলাইকুম বিহাজ আল কোরআন হে আমার উম্মতে মোহাম্মদী শুনে রাখো অতি সত্তর একদল মানুষের জন্ম হবে তারা খুব বিলাসী হবে এবং নিজের খাট পালংকে ঠেস দিয়ে শুয়ে শুয়ে বলবে আলাইকুম বেহাজ আল কোরআন তোমাদের মধ্যে কোরআনই যথেষ্ট তোমাদের জন্য যেটাকে তোমরা হালাল সেটাকে হালাল গণ্য করো যেটাকে হারাম সেটাকে হারাম গণ্য করো কিন্তু মনে রেখে দিও আল্লাহ আল্লাহ যেটাকে হারাম করেছেন রসুল যেটাকে হারাম করেছেন ওটা আল্লাহ কর্তৃক হারাম করার ন্যায় অতএব তোমরা আমার কৃত হারামকে হারাম মনে করবে আমার কৃত হালালকে হালাল মনে করবে এটা দিয়ে প্রমাণ হয় এই যে কোরআন এবং হাদিস দুটাই মুসলমানের জন্য মানব জাতির জন্য একমাত্র পালনীয় গ্রন্থ এবং নির্ভেজাল সত্যের একমাত্র উৎস আরো ব্যাখ্যা দিচ্ছেন কোরআন এবং হাদিস আপনি খালি বাণীর অনুসরণ করবেন তা নয় বাণী বাহকের অনুসরণ করতে হবে ব্যাখ্যাটা কত পরিষ্কার দেওয়া হচ্ছে ফামান আতা মুহাম্মদ ফকদ আতা আল্লাহ ওমান আসা মুহাম্মাদান ফকদ আসাল্লাহ মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস রাহুল বুহারি যে ব্যক্তি মোহাম্মদের অনুসরণ করল সেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করল যে ব্যক্তি মোহাম্মদের আনুগত্য করল সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করল যে ব্যক্তি মোহাম্মদের অবদ্ধতা করল সে ব্যক্তি আল্লাহর অবদ্ধতা করল একবার ব্যক্তি ধরে এবার বলা হলো এবার কোনো বাণীর কথা নাই আল্লাহর নবী যে বিষয়টি আপনাকে নির্দেশ দিয়েছেন আপনাকে চোখ বুঝে তা মেনে নিতে হবে যেটাকে তিনি নিষেধ করেছেন চোখ বুঝতে সেখান থেকে বিরত হতে হবে তিনি হচ্ছেন মানদণ্ড তিনি যা করেননি আপনি তা করতে পারবেন না ইমাম শাহি রহমতুল্লাহ বলছেন মানে সাররা যে ব্যক্তি যুগের দোহাই দিয়ে পরিস্থিতির আলোকে সুন্দর বিবেচনা করে কোনো বিষয়কে নির্ধারণ করে নিল সে যেন নতুন শরীয়ত রচনা করল কঠিন কথা হচ্ছে না যুগের দোহায় দিয়ে আপনি নতুন নতুন বিধান তৈরি করবেন আর বলবেন এটাই ইসলামী শরীয়তের যথাযোগ্য বিধান এটা চলবে না আয়ুব সখতিয়ানি বিখ্যাত তাবে পণ্ডিত তিনি একটা সুন্দর কথা বলেছেন ইজা রাজুলা বিসুন্না فقال دعنا عن هذا وحدثنا من القرآن فعلم أنه ضال مضل যখন তুমি দেখবে যে কোন মানুষ লোকদেরকে বলছে আরে হাদিস টাদিস ছাড়ো কোরআন বলো আমাদেরকে কোরআনের কথা বলো হে মুসলমান শুনে রেখে দিও ফালাম আন্নাহু দল্লুন ও মুদিল্লুন ওই ব্যক্তি নিজে বিভ্রান্ত এবং অন্যকে বিভ্রান্তকারী কোরআনের ব্যাখ্যা তারা মানতে চান না হাদিস প্রয়োজন নাই কোরআনই যথেষ্ট বাংলাদেশে এই ধরনের কিছু লোক তৈরি হয়ে গেছেন আয়ুব সখসানি জিজ্ঞেস করলেন বলো তো তুমি কি সলাত আদায় করো তাহলে হ্যাঁ করি কিভাবে আদায় করো তখন বলছে আল্লাহ রসুল যেভাবে আদায় করতে বলেছেন সেইভাবে করি তো রসুল যেটা বললেন ওইটাই কি হাদিস নয় তখন চুপ হয়ে গিয়ে বলছে আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে বাঁচালেন আহিয়াকে তোমাকেও বাঁচালেন আগে বুঝতে পারেন এই ফেরটা কোরআন বলছে ফানকিহু মা তোমরা যাকে পছন্দ করো তাকে বিবাহ করো দুই তিন চার কিভাবে বিবাহ করতে হবে আপনি জানেন না হাদিস আপনাকে ব্যাখ্যা দিয়েছে অলি লাগবে দুজন সাক্ষী লাগবে ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা সেখানে পাবেন কোরআন বলছে তুমি সলাত আদায় করো জাকাত আদায় করো কিভাবে সলাত আদায় করতে হবে কোরআন বলে নাই কিভাবে জাকাত দিতে হবে কোরআন বলে নাই হাদিস আপনাকে বলে দিয়েছে এইভাবে এইভাবে সলাত আদায় করো হাদিস আপনাকে বলে দিয়েছে শতকরা আড়াই টাকা জাকাত আদায় করে বলে নাই হাদিস আপনাকে বলেছে একশা পরিমাণ ফেতরা দাও কোরআন কিন্তু বলে নাই হাদিসকে বাদ দিলে এক পা আপনি মুসলমান থাকতে পারবেন একটা সেকেন্ডের জন্য মুসলমান থাকা যাবে না আপনি মৃত্যুবরণ করেছেন আপনার জানাজা পড়তে হবে কিভাবে পড়তে হবে কোরআন বললে হাদিস বলে দিয়েছে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি স্তরে স্তরে হাদিসের প্রয়োজন রয়েছে আর যারা হাদিসকে অস্বীকার করে তারা মূলত কোরআনকেই অস্বীকার করে এবং তারা মূলত আলটিমেটলি ইসলামকেই অস্বীকার করে এই ফেতনা শুরু হয়েছিল প্রথম যুগ থেকে সাহাবাগুনের মাধ্যমে এই ফেতনা আসে নাই পরবর্তীকালে যখন নতুন নতুন মানুষ অমুসলিম জনগণ আস্তে আস্তে রাজনৈতিক কারণে দুনিয়াবি লাভ লোকসানের হিসাব করে ইসলাম কবুল করেছিল তারা তাদের লালিত বিশ্বাসকে ফেলে আসতে পারে নাই এবং তারাই এখানে এসে এই সমস্ত <clears throat> উদ্ভট ফেতনা সৃষ্টি করে প্রথম যুগে খারেজি তারপরে শিয়া তারপরে কাদারিয়া তারপরে মোতাজিলা এরাই কিন্তু এই সমস্ত উসুলি ফেতনা সৃষ্টি করে আজকের যুগে বর্তমান আধুনিক পৃথিবীতে বিগত একশো বছরের মধ্যে হাদিস অস্বীকারের ফেতনা মূলত মূল দুটো কেন্দ্র সৃষ্টি হয়েছে পৃথিবীতে একটা হলো মিশরে একটা হলো ভারতে মিশরে স্কুলের নেতৃত্ব দিয়েছেন মুফতি মোহাম্মদ আব্দুহু ভারতীয় স্কুলের নেতৃত্ব দিয়েছেন সৈয়দ আহমদ স্যার সৈয়দ আহমদ খান এদের অনুসারী বহু বিদ্যান আছেন ওনারও অনুসারী বহু বিদ্যান আছেন এবং তাদের সেই বিদ্যান্তের মাধ্যমে বহু যুক্তি খরচ করে হাদিসকে অস্বীকারের বহু পথপান্ত তারা খুঁজে বের করেছেন একটা যেমন বলি আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা এলেন এসে দেখলেন যে খেজুর গাছের পুরুষ খেজুরের রেণু মাদি খেজুরের কাঁদির সঙ্গে মিলিয়ে দিলে ফসল খুব ভালো হয় ফলন খুব ভালো হয় উনি এটাকে অপছন্দ করলেন আল্লাহ যাবে দিবে তাই হবে এটার সঙ্গে ওটা মিলিয়ে আবার এইসব তালগোল করা কি দরকার সহজ সরল মানুষ সহজভাবে জিনিসটা চিন্তা করলেন মুশকিল হলো সেবার খেজুরের ফলন কমে গেল তখন আল্লাহ নবী তাদের বলেন দেখো বাবা আমি যখন এই যে আমার তখন বেদিন আমি যখন তোমাদেরকে দিন সম্পর্কে নির্দেশ দিব ফাখুজু হো ওটা তোমরা গ্রহণ করো আমার তো গুম রায় ফাইন আনা বাসার যখন আমি আমার রায় অনুযায়ী কোনো বিষয়ে বলবো মনে রেখো আমি তোমাদের মতো একজন মানুষ কারণ খেজুর গাছ সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই আমার কাছে ওই না ছিল ওই অনুযায়ী কথা বলি খেজুর গাছে কোনটা কি করলে ফলন বেশি হয় কম হয় ওগুলো আমরা আমরা বুঝি না এটা আমি তোমাদের মধ্যে একজন মানুষ এই হাদিসটাকে পুঁজি করে হাদিসকে অস্বীকার করার চোরাগলি খুঁজে পেয়েছেন আমাদের বন্ধুরা আর এই কারণে হাদিস অস্বীকার করে সেখানে এসেছে ইসলামী চিন্তাবিদ নাম হয়েছে এখন ইসলামে কোনো চিন্তাবিদ দরকার নাই ইসলাম কেবল অনুসারী দরকার কোরআন এবং হাদিস স্পষ্ট আল্লাহ রসুল বলছেন আমি তোমাদের কাছে ইসলাম রেখে যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ একটি দিন হিসাবে যার রাত্রিটা দিনের মতো উজ্জ্বল এখানে কোনো কিছুই অস্পষ্ট নাই আল হালাল এর স্পষ্ট এর স্পষ্ট মাঝখানে কিছু অস্পষ্ট বিষয় রয়েছে অতএব হে উম্মতে সন্দিগ্ধ বিষয় থেকে নিঃসন্দেহের দিকে ধাবিত হ কত পরিষ্কার বক্তব্য আমরাই নিজের এই সন্দেহ সৃষ্টি করে দিয়েছি আর আমরা নিজেদেরকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দাবি করছি আমরা যখন রসুল ফেঁকা পড়তাম বলতাম যে কোরআন হলো কাতই আর হাদিস হলো দাননি অকাট্য আর কাল্পনিক তখন থেকে মনে ধাক্কা দিত তাই তো জন্নি শব্দটা কেন ব্যবহার করা হলো অথচ জান্নের অর্থ যে সবসময় কাল্পনিক হয় না এর অর্থ যে দৃঢ় বিশ্বাস হয় এটা তখন আমাদেরকে শেখানো হয়নি আমাদের ওস্তাদের শেখান নাই কারণ তারা এই জন্নির পক্ষের লোক ছিলেন এবং এজন্য তারা বলতেন কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে হবে না ব্যাখ্যা করলে জিয়াদা তার খিতাব হয়ে যাবে এই ধোকাবাজি ধরলাম পরবর্তী জীবনে এসে যখন রিসার্চে নামলাম ইন্না জান্নাল হাক্কা সাইয়া এখানে জান অর্থ ধারণা গোমান কিন্তু যেখানে আপনি বলবেন আমার এজন্য ভাষাটা খেয়াল হচ্ছে না পুরা সুরে আবাকার শেষ প্রথম দিকে আছে আল্লাহ বলছেন তারা এটাকে একই মনে করে পরকালকে মুমিন তারাই যারা পরকালের জীবনে এজন্যুন ভাষার আল্লাহ ব্যবহার করেছেন ওটাকে শুধুমাত্র ওই ওইখানে জন অর্থ গোমান নয় ধারণা নয় ওখানে জন অর্থ হলো দৃঢ় বিশ্বাস কোরআনের এরকম বহু ব্যবহার এসেছে বহু আয়াতে এক জায়গায় অর্থ হয়েছে দৃঢ় বিশ্বাস এক জায়গায় অর্থ হয়েছে ধারণা মাত্র যখন আপনি হাদিসকে জানলেই বলবেন তা আপনাকে মনে রাখতে হবে এটা ওই ধারণার অর্থ নয় এখানে দৃঢ় বিশ্বাস অর্থই হয়েছে আজকের পৃথিবীতে এইখানে গিয়েই <coughs> মুসলমানদের মধ্যে অনেক ভাগে মানুষ বিভক্ত হয়ে গেছে যারা হাদিসকে সহি হাদিসকে দৃঢ় বিশ্বাস করেন তারা কিন্তু নিজেদের জীবনটা সই হাদিস অনুযায়ী গড়ে তোলার ব্যাপারে জীবন উৎসর্গ করেন আর যারা সহি হাদিসকে ধারণা মাত্র মনে করেন তারা নিজেদের জ্ঞান এবং কল্পনা দিয়ে ওটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন আর ব্যাখ্যা করতে গিয়ে তারা দারুণভাবে হোঁচট খান আর এইখানে গিয়ে ও বহু দল সৃষ্টি হয়ে গেছে আহলুর রায় এবং আহলুল হাদিসের দুটি চিন্তাধারা সৃষ্টি হয়ে গেছে ইমাম ইবনু খালদুন রাহমাউল্লাহ এই বিষয়ে তার বিখ্যাত গ্রন্থের মধ্যে মোকাদ্দ ইবনু খালদুনি আলোচনা করেছেন ওয়ান কাসমাল ফেখো এলা কেসমাইন এলা তরিকতায়ন ফেকা শাস্ত্র দুটি ভাগে বিভক্ত হয়ে যায় একটা হলো হাদিসওয়ালাদের যার যার অধিকাংশ অনুসারী হলো আহালুল হেজাজ মক্কামুদ্দিনের অনুসারী আর একটা হলো আহালুর রায়ের গ্রুপ যাদের লোকজন সব আছে ইরাকে কুফাতে যারা তাদের বিগত যুগের ইমামদের রচিত উসুলে ফিক্ত অর্থাৎ আইন সূত্রের অনুসরণ করার মাধ্যমে বিধান রচনা করেন আর আহলুল হেজাজ যারা আহলুল হাদিস যারা তারা হাদিসের ভিত্তিতে দুনিয়ার ফয়সলা করে থাকেন আর ওনারা উসুলে ফেকের ভিত্তিতে যুগ সমস্যার সমাধান করে থাকেন একজনের ভিত্তি হলো উসুলে ফেকের উপরে একজনের ভিত্তি হলো সহি হাদিসের উপরে এই দুটি ভিত্তি পৃথক হওয়ার কারণে দুটি ব্যবহার বিধিও পৃথক হয়ে গেল বিস্তারিত আলোচনা আহলাদিস আন্দোলন কেউ কেন বইয়ের মধ্যে আপনারা দেখে নেবেন এই বিভক্তি সামাজিক জীবনে সর্বত্র চলে আসলো এমনকি বিবাহ সাদী জানাজা সর্বত্র এটা চলে এসেছে আজকে অসংখ্য বেদাত আপনি দেখছেন মুসলমানদের মধ্যে মৌলিক কারণ কিন্তু ওখানে যে এখানে আমি ধারণা করে নিচ্ছি কাজটা খুব ভালো অত ভালো কাজ করলে দোষটি আমি আমার নবীর নামে দরুদ পড়ব গোপনে না পড়ে দলে বলে মিলে রাস্তায় মিছিল করে যশনের জুলুসের মাধ্যমে যদি নবীর মহব্বতের প্রদর্শন করি দোষটা কোথা ভালো কাজ তো খারাপ তো কাজটা হয়নি ভালো কাজ আমি দেখি করি আর গোপনে করি দুটোই ভালো কাজ এটা হলো তাদের চিন্তা চেতনার রায়ে এবং কেয়াসের একটি বাহ্যিক বহিঃপ্রকাশ উদাহরণস্বরূপ আর দল বলছেন হাদিসে যেটু ওটা নাই যেহেতু আল্লাহ নবী ওটা করেন নাই সাহাবে কেরাম ওটা করেন নাই রসুলের প্রেমে বিগলিত হয়ে আমাদেরকে তা করার অনুমতি দেওয়া হয় নাই কারণ আল্লাহ বলছেন ওমা আতাকুম রসুল ফাখুজুহ ওমা নাহাকুম আনহু ফান্তাহু রসুল যা তোমাদের দিয়েছেন তা তোমরা গ্রহণ করো যা নিষেধ করেছেন তা বর্জন করো আমি জবাব দিচ্ছি আমি যেহেতু আল্লাহ রসুল মিলাদ করতে নিষেধ করেন নাই অতএব আমি তা করব। নিষেধ করেছেন যদি দেখাইতে পারো তাহলে তোমাকে প্রাইভেট কার্ডটা দিয়ে দেব অথচ আপনাকে বলা হচ্ছে যে রসুল যা দিলেন সেটা তুমি গ্রহণ করো আপনাকে বলা হয় নাই যা দেননি সেটা তুমি করো যুগে যুগে অসংখ্য এরকম সমস্যার উদ্ভব ঘটবে সবগুলো কি আল্লাহ নবী জানতেন নাকি তিনি মূলনীতি বলে দিয়েছেন আবদুল্লাহ মসুদ রাজিল আনহ একদিন একজন হাজি সাহেবকে বললেন উনি সেলাই করা জামা পাজামা পরে হজ করতে এসেছেন এহরামের কাপড়টাই সেলাই করা এমনি মসুদ তাকে বললেন তুমি সেলাই করা কাপড় দিয়ে এহরাম বেঁধেছ তোমার তো হজ হবে না এহরাম খুলে ফেলো লোকটা খেপে গিয়ে বলছে আপনি যে কথাটি বললেন কোরআনে কোথায় দলিল আছে ইবনে মসুদ বললেন সুরে হাসর সাত নম্বর আয়াত পড়ে দেখো আল্লাহর কোরআনে এর দলিল আছে বলে বলেন দেখি কোথায় এহরামের কাপড় পরার দলিল আছে উনি বললেন আল্লাহ কি বলেন নাই ওমা তাকুমুর রসুল ফাখুজুহ ওমা নাহাকুম আনহু ফান্তাহু রসুল তোমাদের যা বলেছেন সেটা গ্রহণ করো যা নিষেধ করেছেন সেটা বর্জন করো তিনি বলেছেন এহরাম পড়তে হবে সেলাইবিহীন কাপড় দিয়ে তুমি কেন সেলাইওয়ালা কাপড় দিয়ে বললে এটাই তো আল্লাহ রসুলের হুকুম কোরআন থেকে দলিল উনি দিয়ে দিলেন যে আহালে কোরআনের মেজাজটা সেই যুগেও ছিল এমনি করে অসংখ্য জবাব আপনার সামনে দেওয়া যাবে সাহাবাই কেরাম হাদিসের সামনে মাথা নত করতেন তারা কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে নিতেন কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি ব্যাখ্যা কর মূল মালিক আমি বা আপনি নই দুইজন মহিলা মারামারি লাগিয়েছে দুই শতিনের ঝগড়া বাংলাদেশে প্রসিদ্ধ বেলুন দিয়ে একে অপরে পেটে মারিছে বাড়ি পেটে ছিল বাচ্চা গেছে পড়ি মরা বাচ্চা ওমর ফারুকের কাছে এসেছে বিচার নিয়ে খলিফা ওমরের নাম শুনে মানুষ আজরালি পালায় যে না জানে আজকে কি হবে সবারই ধারণা ওই মহিলার আজকে কতল হয়ে যাবে কারণ একটা সন্তান মেরে ফেলেছে আসলে মরা হয়েছে এবারে তার কাছে হাদিস এলো হে ওমর আল্লাহ রসুল এর বিনিময়ে হত্যা করার আদেশ দেন নাই একশো উট জরিমানা করার আদেশ দিয়েছেন উমর ফারুক বললেন যদি তুমি হাদিসটা আমাকে না শোনাইতে তাহলে আমি তো এক্ষুনি উল্টা ফাসলা দিতে যাচ্ছিলাম আমি তো ওকে সঙ্গে সঙ্গে কেটে ফেলতাম কারণ সে একটা মানুষকে হত্যা করেছে আঙুল কেটে ফেলেছে মারামারি করতে গিয়ে কাজী সরাহের দরবারে হাজির হয়েছে বাদী এবং বিবাদী কাজী সুরাহে বললেন কি অবস্থা তোমার ভুল হচ্ছে আমার ওমর ফারুকের দরবারে হাজির হয়েছে আঙুল কাটা আসামি উনি চিন্তা করলেন পাঁচটা আঙুলের গুরুত্ব তো পাঁচ রকম তাই না কেড়ি আঙুল বুড়ি আঙুল কি এক গুরুত্ব হবে নাকি বুড়ি আঙুল না চালিয়ে চার আঙুল কোনো কাজে লাগবে না বুড়ি আঙুল যদি বুড়ি একাও থাকে তাও ভালো কিন্তু এগুলো না হলেও চলে তাই না ওমর ফারুক অত্যন্ত সুতীক্ষ্ণ মেধার অধিকারী উনি চিন্তা করলেন এই ছোট আঙুল কাটছে অতএব ওর দশটা উঠ জরিমানা এই আঙুল কাটলে পনেরোটা জরিমানা এই আঙুল কাটলে বিশটা জরিমানা বিশটা উঠ এই আঙুল আরো প্রয়োজনীয় এটা কাটলে আরো বেশি আর এটা কাটলে আরো বেশি এই চিন্তা উনি করছিলেন হঠাৎ করে হাদিস তার সামনে এলো যে না লিকুল্লিস বাই নাসারা প্রত্যেকটা আঙ্গুলের জন্য দশটা উট জরিমানা ওমর ফারুক বললেন আমার সব যুক্তি বুদ্ধি শেষ হাদিস পেয়ে গেছি যাও দশটা উট দাও সারেন্ডার হাদিসের সামনে ওসমান গনির কাছে সালিশ এসেছে একজন মহিলাকে তালাক দিয়েছে সে কোথায় ইদ্যত পূরণ করবে স্বামীর বাড়িতে না বাপের বাড়িতে ওসমান বললেন আমি তো হাদিস জানি না কি করবো এখন আবু সাইদ খুদ্রির বোন ফরাইয়াকে ডাকলেন কি হে তুমি তো নবীর জমানায় তোমার তালাক হয়েছিল তুমি কোথায় গিয়ে ইদ্যুৎ পালন করেছিলে বলে কেন স্বামীর বাড়িতে ও আচ্ছা তাই নাকি ঠিক আছে যাও ওখানে যেয়ে ঈদ পালন করো এক বুড়ি এসে হাজির আবুবকার সিদ্দিকের কাছে এসে বলছে হে খলিফা আমি আমার পোতার সম্পত্তিতে কত অংশ পাব খলিফা আবুবকর বললেন তোমার সম্পর্কে কোরআনেও কোনো পাচ্ছি না হাদিসও আমার জানা নাই অপেক্ষা করো কালকে এসো এইবার তিনি শখ সাহাবেদের ডাকলেন ভাইরা তোমরা বলো তো এ বিষয়ে আল্লাহ নবীর কোনো হাদিস আছে কি না যে দাদি তার পোতার বা নাতির সম্পত্তির অংশ কত অংশ পাবে দাঁড়িয়ে গেলেন মুগিরা বিন সহবা বলেন হ্যাঁ আমার সামনে একদিন একটি ঘটনা ঘটেছিল রসুলের সামনে আমি নিজে প্রত্যক্ষদর্শী ছিলাম আল্লাহ নবী তাকে ছয় ভাগের এক ভাগ এক ষষ্ঠাংশ সম্পত্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আবুবাকার জিজ্ঞেস করলেন তোমার সঙ্গে আর কেউ সাক্ষী আছে কি মোহাম্মদ বিন মাসলামা দাঁড়িয়ে গেলেন হে আবুবাকর হে খালিফাতুল মুসলিমিন আমিও সেখানে উপস্থিত ছিলাম আবুবাকর বললেন ওই বুড়িকে ডাকো চলে যাচ্ছে বুড়ি চলে আসলো যাও মা তোমার জন্য তোমার পোতার সম্পত্তিতে ছয় ভাগের এক ভাগ অংশ নির্ধারণ করা হলো বলুন সুবহান কত সারেন্ডার দেখেন হাদিস পাওয়ার সঙ্গে সঙ্গে সারেন্ডার কারণ ওমর ফারুকের মতন জ্ঞানী মনীষী এবং দূরদর্শী রাজনীতিকের জন্ম পৃথিবীতে আজও হয়নি ইনশাল্লাহ আগামী দিনে হবে না মনে রাখবেন এই রকম মানুষ পর্যন্ত হাদিসের সামনে আত্মসমর্পণ করে দিলেন জমর ফারুক সম্পর্কে ভারতের জাতির জনক মিস্টার গান্ধী বলেছিলেন উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হওয়ার পরে তার দলকে লক্ষ্য করে কংগ্রেস অন্য ছিল স্বরাজ পার্টি বলেছিলেন হে এদেশের রাজনীতিকরা যদি ভারতে তোমরা শান্তি কায়েম করতে চাও তাহলে ওমরের শাসন কায়েম করো তোমাদের দ্বারা এই দেশ চলবে না যদি তোমরা অমরের নীতি অনুসরণ করতে পারো তাহলে হিন্দুস্তানে শান্তি আসবে মিস্টার গান্ধীটা কেন বলছিলেন তিনি জানতেন যে অমরের শাসন নীতিটা কি ছিল লালা লাজপত রায় আর একজন পলিটিক্যাল লিডার ভারতের তিনিও ঠিক একই কথাই বললেন প্রখ্যাত খ্রিস্টান পণ্ডিত বার্নার্স তিনিও ঠিক একই কথাই বললেন যে আজকের এই পৃথিবীতে মোহাম্মদের মতো একজন ডিক্টেটারও যদি আসতেন সমস্ত পৃথিবীতে তিনি একাই যথেষ্ট ছিলেন বহু আকাঙ্ক্ষিত শান্তি এবং সমৃদ্ধি কায়েম করার জন্য কারণটা কি অথচ দেখা যাচ্ছে তারা সবাই নিজের জ্ঞান দিয়ে কাজ করছেন না হাদিস সামনে পাওয়ার সঙ্গে সঙ্গে হাদিস অনুযায়ী কাজ করে যাচ্ছেন তাহলে তাদের জ্ঞানের সবচেয়ে বড় প্রমাণ এই যে তারা হাদিসের সামনে মাথা নত করতেন আর আমরা জ্ঞানী আমাদের প্রমাণ এই আমরা হাদিসকে অস্বীকার করে নিজের জ্ঞানকে বড় করে দেখি নিজের জ্ঞান বড় রসুলের জ্ঞান বড় রসুলের জ্ঞানটা রসুলের বক্তব্যটা একটা হাদিস এটা আল্লাহ প্রেরিত লহে মাহফুজ থেকে এসেছে অতএব সেই মহান সত্তা আল্লাহর কাছ থেকে প্রেরিত হাদিস আল্লাহর ওহি এই ওহির সামনে মাথারত করাটাই জ্ঞানীর সবচেয়ে বড় পরিচয় বন্ধুরা আমার এই দুটো গ্রুপ যখন হয়ে গেল একদল হলো আহালুর রায় একদল হলো আহালুল হাদিস তখন এই খারেজি শিয়া এই সমস্ত বেদাতি গ্রুপগুলা এরা দেখলো যে জনগণ হাদিসের সঙ্গে খুব বেশি মাথানত করে হাদিসকে পছন্দ করে এরা তখন নিজ নিজ মতবাদকে অগ্রাধিকার দেওয়ার জন্য জনগণের সামনে প্রতিষ্ঠিত করার জন্য হাদিস জাল করা শুরু করে দিল শিয়ারা সুন্নিদের বিরুদ্ধে নিজেদের প্রাধান্য বিস্তার করার জন্য তিন লক্ষের মতো হাদিস তৈরি করেছিল সৌভাগ্য খারেজিদের খারেজিরা কোনো হাদিস জাল করে নাই কারণ তারা মনে করত নবীর নামে যারা মিথ্যা কথা বলে মিথ্যাবাদীরা হলো মোর্তাকেবে কবিরা কবিরা গোনাগার অতএব কবিরা গোনাগাররা কাফের তারা জাহান্নামী আমরা মিথ্যা কথা বলবো না এই কারণে খারেজিরা হাদিস জাল করে নাই কিন্তু শিয়ারা ভুরি ভুরি হাদিস জাল করেছে যার সংখ্যা প্রায় তিন লক্ষে পৌঁছে গেছে আহলে সুন্নত জামাত বলে যারা পরিচিত সেখানেও বহু জাল হাদিসের সন্ধান আপনি পাবেন দুর্র মুক্তার খুলে দেখুন পৃষ্ঠার পরে পৃষ্ঠা বলা হয়েছে এক ইমামের প্রশংসায় আর এক ইমামের পক্ষে এমন এমন হাদিস বানানো হয়েছে শুনলে উনি মাথা খারাপ হয়ে যাবে সিরাজ উম্মতি আবু হানিফা একটা দায়িত্ব ইকতাদায়তুম দায়িত্ব আমার উম্মতের প্রদীপ্ত ভাস্কর হচ্ছে আবু হানিফা অত যে ব্যক্তি আবু হানিফা অনুসরণ করবে সে হেদায়ত পেয়ে যাবে ওদিকে বলা হচ্ছে আদরুন নাসমিন ইবলিস মোহাম্মদ এমনি দৃশ ইবলিসের চাইতে ক্ষতিকর জীব যদি পৃথিবীতে কেউ থাকে তিনি হলেন ইমাম মোহাম্মদ এমনি দৃশ আর শাহি রাহমাল্লাহ নওয়াজবুল্লাহ জালেক যাবেন কোথায় এমনি করে এক মজাব আর এক মজাবকে এটা গেল ধর্মীয় মজাব রাজনৈতিক মজাবে চলে যান আব্বাসীয়রা ওমাইয়াদেরকে ঘায়েল করার জন্য অসংখ্য হাদিস তৈরি করেছে আব ওমাইয়ারা আব্বাসী ওকে ঘায়ল করার জন্য অসংখ্য হাদিস তৈরি করেছে রাজনৈতিক কারণে বহু জয়ীফ হাদিস সৃষ্টি হয়েছে মজহাবি কারণে দলাদলি কারণে বহু জাল হাদিস তৈরি হয়েছে এগুলো আমাদের তাহরিকে যারা নিয়মিত পাঠক জাল জয়ীফ হাদিসের সিরিজ আপনারা দেখেছেন আমরা প্রায় জনগণের সামনে এগুলো তুলে ধরি এবারে সালাতুর রসুলে এগুলো অনেকগুলো আমরা অ্যাড করে দিয়েছি যেমন বলা হচ্ছে যে ব্যক্তি উজুর সময় গর্দন মশা করবে কেয়ামতের মাঠে তার গলায় বেড়ি পরানো হবে না একদম মৌজু তৈরি করে জাল হাদিস যে ব্যক্তি সালাতে রফল আদায়ন করবে তার সালাত হবে না যে ব্যক্তি সালাতে সুরায় ফাতেহা পড়বে তার মুখে আগুন ঠাসা হবে মুখে মাটি ভর্তি করা হবে বলে নওয়াজবুল্লাহ বিন জালেক এমনি করে অসংখ্য হাদিস তৈরি করা হয়েছে নিজ মজহাবের পক্ষে অথচ এগুলোর কোনো ভিত্তি নাই এইগুলি আমাদের ওলামা মনে করেন এগুলি হলো সহি আর এই জন্য আমাদের বাইশ হাজারি বিখ্যাত আলেম তিনি বই লিখেছেন সহি আলোকে আলোকে হানাফি সালাদ তার মধ্যে এইসব হাদিসগুলো উনি জমা করে দিয়েছেন বানোয়াট মৌজু জাল জৈব ভর্তি করে হাদিস শাস্ত্রকে কলঙ্কিত করার জন্য এই তথাকথিত পণ্ডিত ভাইয়েরা এই সমস্ত অপকর্ম করে গিয়েছেন বলেই সম্ভবত আল্লাপাক ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আহমদ এই সমস্ত জগৎ বিখ্যাত মহাদ্দেশগণকে একই সময়ে একই শতাব্দীতে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন এবং তারা সমস্ত জাল জৈব ছাটাই করে সহি হাদিসগুলিকে সামনে এনে দিয়েছেন সেগুলোকে যাতে মানুষ অনুসরণ করতে পারে আর এখানে গিয়েই যাদেরকে আমরা অনুসরণ করছি তারা সবাই কিন্তু একই কথা বলে গিয়েছেন হাদিস মজহাবি যখন তোরা সহি হাদিস পাবে মনে রেখে ওটাই আমাদের মজহাব তাদেরকে দায়ী করার কোনো সুযোগ আমাদের নাই রাষ্ট্রীয়ভাবে সর্বপ্রথম হাদিস সংগ্রহ শুরু করলেন অযথ প্রথম যুগের সংস্কারক উমর আব্দুল আজিজ তিনি বুঝতে পেরেছিলেন যে অতি সত্তর হাদিস গায়েব করে দেবে দুর্নীতিবাজরা রাষ্ট্রীয়ভাবে তিনি হাদিস সংগ্রহের নির্দেশ দিলেন হাদিস সংগৃহীত হয়ে গেল এখন আমাদের সামনে আছে এগুলো থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ আমাদের এখন নাই সই জয়ী বাছাই করে পরিচ্ছন্ন বাইজা নাকিয়াতান যেটা আল্লাহ রসুল বলে গেলেন আমি আমার দিনকে রেখে যাচ্ছি সুস্পষ্ট পরিচ্ছন্ন আকারে যে পরিচ্ছন্ন দিন আপনার সামনে আছে মুসলমানের দায়িত্ব একটাই আপনি দেখে নেবেন আপনার কোনো সুযোগ সমস্যা এলে তার আলোকে হাদিসে কি বিধান দেওয়া আছে হাদিসটা দেখবেন সহি না জয়ীব সহজে আপনি এখন বাছাই করতে পারবেন আল শাহ শাহমেলা এগারো হাজার বারো হাজার গ্রন্থ ল্যাপটপের মধ্যে আপনি ভরে নেন একটা সিডির মধ্যে হাদিসের একটা শব্দ আপনার মুখস্থ আছে ওইটা বের করে আপনি ফাইন্ডিং দেন পুরো হাদিস আপনার সামনে চলে আসবে চোখের পলগে পাশে লেখা আছে এটা হাদি হাজা হাদিসুন সহিহুন হাজা হাদিসুন দঈফুন হাজা হাদিসুন মৌদুন হাজা হাদিসুন সহিউন লেগাইরহি হাজা হাদিসুন সহিউন লেজাতহি পরিষ্কার লেখা আছে আপনার কোনো কষ্টকর লাগবে না আর এ কারণে আল্লাহ আবদুল্লাহ সাহারানি রহমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত গ্রন্থ কিতাউল মিজানের প্রথম খন্ড তেষট্টি পৃষ্ঠা পরিষ্কারভাবে বলে দিয়েছেন ফল ইমাম মাহাদুরুন মতবুহম গায়ুর মাহাদুরিন আত্মাহু গায়ুর মাহাদুরিন ইমামের ওজোর ছিল কারণ তার আমাদের সমস্ত হাদিস একত্রিত হয় নাই তার সামনে সকল হাদিস জমা করা ছিল না কিন্তু আমাদের কোনো ওজোর নাই কারণ আমাদের সামনে সমস্ত হাদিস মজুদ আছে অত এখন কোনো ওজোর আপনার চলবে না যেটা হাদিসে ছিল না আমরা জানতাম না বললে আর হবে না সালাতুরসুল রসুল এবার লিখতে গিয়ে এক হাজার আটাত্তরটা রেফারেন্স আমাকে দিতে হয়েছে একশো মাত্র দুশো ছেচল্লিশ পৃষ্ঠা বইয়ের মধ্যে যদি এক হাজার আটাত্তরটা হাদিসের রেফারেন্স থাকে তাহলে কেমনটি হয়েছে একবার চিন্তা করুন প্রতি লাইনে কয়েকটা রেফারেন্স চলে আসছে এবার আমরা দেখিয়ে দিয়েছি সালাত হতে হবে সেই হাদিস মোতাবেক রসুলের তরিকা মোতাবেক মানুষের বানওয়াট মোতাবেক হবে না ঠিক একইভাবে সর্বক্ষেত্রে এটা আপনি পাবেন ব্যবসা ক্ষেত্রে পাবেন রাজনীতির ক্ষেত্রে পাবেন সব ক্ষেত্রে আপনি এটা পাবেন যদি আপনারা মনে করেন কোরআন সত্য হাদিস সত্য তাহলে আপনাকে এই সত্যের স্থানে মাথা নত করতে হবে আর যদি মনে করেন কোরআন সত্য হাদিস সত্য নয় তাহলে আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নয় যেসব ভাইরা এখানে বসে আছেন আপনাদের সামনে নানা যুক্তি জঞ্জাল ভর্তি করে দেওয়া হবে এমনকি ছোট ছোট ছেলেপিলে যারা এখনো পর্যন্ত মুসলান মুসলান তাহলে বোঝে না যারা এখনো পর্যন্ত আরবি গ্রামারের মুক্তদা খবর বোঝে না এরাও পর্যন্ত ফতোয়া দেওয়ার চেষ্টা করে নানাবিধ যুক্তির অবতারণ করে বই লেখে তাদের বইগুলো আমাদের কাছে ফিরি পাঠায় পড়ানোর জন্য এখন ঘরে ঘরে পণ্ডিত তৈরি হয়েছে ইন্টারনেটের তো পণ্ডিত ল্যাপটপের পণ্ডিত ল্যাপটপ টিপলেই বহু কিছু রেফারেন্স পায় সেগুলো জমা করে একটা বই লেখে বই বাজারে ছেড়ে দেয় লোকে ভাবে না জানি বড় পণ্ডিত অথচ এগুলোর জন্য তাদের কোনো কষ্ট করতে হয় না আর এর ফলে যেমন সহজে আপনি কোরআন হাদিস হাতের নাগালে পাচ্ছেন ঠিক তেমনি তত সহজে আপনার জাহেলিয়াতটাও কিন্তু কাছাকাছি আসতেছে এখানে আমাদের একটু সাবধানে পা ফেলতে হবে এইখানে গিয়েই ওলামায় আহেল হাদিস বিগত যুগে সাঁত্রিশ হিজড়ির পর থেকে তারা চেষ্টা চালিয়ে গেছেন কারণ তখন মুসলমানদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের প্ররোচনা এবং রাজনৈতিক দ্বন্দ্ব বিভিন্ন বিজাতীয় প্রথা দর্শন চিন্তার অনুপ্রবেশ এবং শরীয়তের ব্যাখ্যাগত মতভেদের কারণে বিভিন্ন দল এবং উপদলে বিভক্তি শুরু হয়ে গিয়েছিল এটা বুঝতে পেরেই ওলামায় মহাদ্দিসিন হুঁশিয়ার হয়ে গিয়েছিলেন আর সে কারণে ইবনে সিরিনের মতন প্রখ্যাত তাবি তিনি বলেছেন হে উম্মতে মোহাম্মদী যখন তোমরা কোনো বিষয়ের সমাধান গ্রহণ করবে তখন তুমি দেখো আম্মাম তা দিন কার কাছ থেকে তোমরা দিন গ্রহণ করছো ওটা আগে দেখো দিনের কথা শুনলে লাভ দিয়ে ঝাঁপিয়ে পড়ো না তিনি সাবধান করে দিয়ে গেছেন আমাদের কাছে আমাদের সামনে করণীয় স্রেফ একটাই জীবনের সব দিক থেকে মুখ ফিরিয়ে রুজু ইলাল কিতাবে অসুন্নত সহিহা কোরআন এবং সেই সুন্নার দিকে ফিরে যাওয়া ইসলাম অর্থ হলে এটাই এর বাইরে ইসলাম নাই দুনিয়াতে যত বড় বড় পণ্ডিত এসেছেন যারাই আপনার সামনে কথা বলবেন তাদের সবার কাছ থেকে আপনাকে ভালোটা গ্রহণ করতে হবে যে ভালোটা কোরআন এবং সৈয়াদিসের অনুকূলে আর যেটা এর উল্টা হবে বা বিপরীত হবে আপনাকে সসম্মানে বিনীতভাবে সেটাকে ছেড়ে দিতে হবে যদি ছাড়তে পারেন ইনশাআল্লাহ তখনই আপনার সামনে আসবে দুনিয়াবি কল্যাণ এবং পরকালীন মুক্তির আবেহায়া এর বাইরে মুক্তির কোনো রাস্তা খোলা নাই হ্যাঁ আপনি চিপ পপুলারিটি পাবেন মানুষের কাছে সবার কাছ থেকে আপনি অত্যন্ত বেশি শ্রদ্ধা পাবেন বাগদাদের একজন বিখ্যাত পণ্ডিত মারা গেলেন মানুষ অটোমেটিক দোকানপাট বন্ধ করে শোক পালন করলো অথচ আশুন্নত বৃত্তাশীল আশুন্নত ও মাকানাত বিত্তাশীল ইসলামী বইয়ের লেখক বলছেন এই লোকটা ছিল বাগদাদের সবচেয়ে বড় বেদাতি অথচ ওই লোকটা মরে গেলে সমস্ত বাগদাদ শোকে পাগল হয়ে মার্কেট বন্ধ হয়ে গেল সে হাদিস তৈরি করত তো ঠিক একই অবস্থা মানুষের চেহারা সুরত দেখে আর মানুষের খানকা হুজরা দেখে আর তাদের সুন্দর সুন্দর এবাদাত এবং তাদের জাহাদাত দেখে ভুলে যাওয়া যাবে না ওমর ফারুকের ছেলে আবদুল্লাহ রাস্তা দিয়ে চলছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সাল্লাহ আলী আসাল্লাম বলে বেটা তুমি কি বললে বলে কেন আপনাকে সালাম দিলাম নবীর পর পড়ে দিলাম কাজটা খারাপ কিছু করি নাই কথা বলছেন সালাম বললে আমরা ওয়ালাইকুম সালাম বলি না তার সঙ্গে একটু সাল্লা সাল্লাম যোগ করে দিলাম দোষ হবে কিছু কাজটা তো ভালোই করলাম আবদুল্লাহ উমর বললেন তুমি নেকি করো নাই বরং গোনাহে কামাই করলে তবা করো খবরদারি কাজ এ কথা আর বলবে না ঈদের জামাতে বসে আছেন কাতারে হজরত আলী পাশে একজন দাঁড়িয়ে গেছে আল্লাহ একবার জামাতে দাঁড়িয়ে সালাদ শুরু করে দিস উনি কাপড় টান দিয়ে বসে এই বেটা বসো বলে কেন বলে এতক্ষণ বসে বসে করবো কি তার সে সালাদ আদায় করি আলী বলল তুমি সালাদ আদায় করবে তোমার রসুলকে সালাদ আদায় করেছিলেন তা না করুক ভালো কাজটা করতে বলেছে না রসুল যেটা করেন নাই ওটা কখনই ভালো কাজ নয় বসো জনৈক ব্যক্তি হস করার জন্য যাচ্ছেন মদিনাত ইমাম হলেন ইমাম মালিক রাহিমাউল্লাহ তার কাছে সে বলছে হে ইমাম দোয়া করুন আমি হজে যাচ্ছি ইমাম মালিক বললেন তা তো দোয়া করবো তুমি এহরাম পরে এসছো কেন আমার সামনে এহরাম পরা মিকাত তো ওই ছয় মাইল দূরে জুল ফাতে তুই এখানে কেন বলছে ওই তো দেখা যায় ওখানে গিয়ে আবার কাপড় চাপড় খোলা গোসল মোসল করা বড় সমস্যা তার বাড়ির থেকে সব রেডি করে বেরিয়ে গেলাম ক্ষতি ঠিক ওই তো দেখা যাচ্ছে ইমাম মালিক বলছেন তোমার দেহে ওটা ইহরামের কাপড় নয় ওটা জাহান্নামের পোশাক পরে তুমি বসে আছো কারণ তুই নবীর হুকুমের অবাধ্যতা করে হজ করতে যাচ্ছ তোমার হজ কোশ্চেন গেল কবুল হবে যাও বেরিয়ে যাও আমার সামনে থেকে তোমার জন্য দোয়া করব আজকাল বাংলাদেশের হুজুররা ঢাকা থেকে কাপড় পরে প্লেনে ওঠেন সাদা পোশাক পরে যেন একবার সাদা কবুতর আসমানে উড়ে যাচ্ছে আমিও ভাই একবার হজে গেছিলাম নিজের টাকায় নয় বুঝতে তো পারছেন সৌদি বাদশার সৌজন্যে আমার সঙ্গে ডজন খানেক আলেম উঠলেন একসঙ্গে উঠলে তো আগেই মানা করতে পারতাম সিটে যে বসে দেখি সব সাদা আমাদের সুবাহ আল্লাহ আমি কোন পাগল রে বাবা জিজ্ঞেস করলাম কি আপনাদের গায়ে সাদা পোশাক কেন একই জব আর ঝামেলা করে লাভ কি বিমানের মধ্যে এসব হয় নাকি কেন গোসল করা কি ফরজ না ফরজ না মোস্তাহাব তো মোস্তাহাব করতে গিয়ে আপনি সুন্নত তরা করলেন আপনার মিকাত হলে সে কোথায় জেদ্দা থেকে মাত্র আধা ঘন্টায় বাসে এলামলাম পাহাড়ে আগেই আপনাকে সবুজ বাতি দিয়ে বলে দেওয়া হয় আপনাদের মিকাত সামনে প্রস্তুত হন আপনি সেখানে দিব্য কাপড় পাল্টে হেরাম পড়তে পারেন আপনি ঢাকা থেকে কেন পড়ছেন সাড়ে পাঁচ ঘন্টা আগে কোন জবাব নাই আলহামদুলিল্লাহ আমার দেখা থেকে বহু লোক এহরাম পারেন নেই তারা কাপড় পরে ফুর্তি করে গেলেন ওখানে গিয়ে আমার সঙ্গে তারা এহরাম মানলেন কোনো সমস্যা নাই আরাফাতের ময়দানে আমাদের প্রফেসর ডক্টর মুজিবুর রহমান তফসিরের ইবনে কাসিরের অনুবাদক দুঃখ করে বলছেন হায় আমি আমেরিকার কাফেলার সঙ্গে এসেছি আরাফাতের ময়দানে এসে একসঙ্গে জমা ও কাসর করব জোহর এবং আসর আমার কাফেলা আমাকে সালাত আদায় করতে দিবে না ওরা বলছে কি মক্কার এক হুকুম আরাফাতের এক হুকুম মক্কায় আপনি জমা করবেন আরাফাতে কিসের জমা এখানে জমা টমা হবে টবে না এখানে জোহরের সময় জোহর পড়বো আসরের সময় আসর পড়বো আমি বুড়ো মানুষ আমাকে চেপে ধরেছে পড়তেই পারলাম না চিন্তা করেন এগুলো জব কে দিবে ওগুলো হজ হবে নাকি গায়ের জোরে তো হজ হবে না রসুলের সুন্দর অনুসরণেতে কাজ হবে প্রতিটি ব্যাপারে আপনাকে আপনি ভাবতে এগুলো ছোটখাটো ব্যাপার আবু মুসা আশাহারি ফজরের সালাত আদায় করার জন্য বেরিয়েছেন দেখলেন মসজিদে হালকা জিকির হচ্ছে উনি খেপে গেলেন কিন্তু ওনার সাহস নেই কিছু কথা বলার চলে গেলেন ইবনে মসুদের বাড়িতে ইবনি মসুদের দরজায় গিয়ে করাঘাত করলেন ইবনি মসুদ ঘর থেকে বের হলেন কি আবু মুসা শিগগির চলেন বেদাত হচ্ছে কোথায় মসজিদে চলেন ইবনি মসুদ খুব তেজি মানুষ মসজিদে গেলেন গিয়ে দেখেন যে সব কোনায় বসে বসে ওই হালকা জিগির করছে বলে এই বেটা তোরা করিস কিরে এখনো আল্লাহ নবী জুতা এখনো পর্যন্ত পচেনি তার দেহের কাপড় চোপড় এখনো পর্যন্ত নষ্ট হয় নাই তোরা এখনই বেদাত শুরু করে দিলি ওই যে কোন আল্লাহ নবীর কবর <clears throat> আর তোরা তার মসজিদে বেদাত করছিস ওরা বলছে হে ইবনু মসুদ আমরা বেদাত করছি না তো আমরা এই আলহামদুলিল্লাহ গণনা করছি সোহান আল্লাহ গণনা করছি আল্লাহ আকবর গণনা করছি নতুন নতুন মানুষ সব মুসলমান হয়েছে ওদেরকে শিখাচ্ছি এতে দোষটা কি ইবনু মসুদ বললেন এইভাবে গোলাকার হয়ে বসে সকলে মিলে দোয়া তসবি পড়ার কোনো নিয়ম আমি আমার জীবনে আমার রসুলকে করতে দেখি নাই আমরাও নতুন নতুন মুসলমান হয়েছিলাম তিনি আমাদেরকে এইভাবে কখনো শিক্ষা দেন নাই অতএব এই বেদাত যদি তোমরা করো তোমরা অতিসত্তা ধ্বংস হয়ে যাবে ইতিহাস বলছে পরবর্তীকালে এরাই হজরত আলীর বিরুদ্ধে যুদ্ধে খারিজি নাহরওয়ানের যে যুদ্ধ হয় এই সবগুলো সে যুদ্ধে নিহত হয়েছিল বলেন শূন্যতার বেদাত কাকে বলে দেখছেন আল্লাহ নবীর প্রতিটি কাজের এক পা যদি আপনি বৃদ্ধি করেন আপনি শেষ হয়ে যাবেন আপনি একটা সামান্য যদি বৃদ্ধি করে কম বেশি করেন তাহলে আপনি আগাতে পারবেন না হ্যাঁ যেখানে আপনাকে অনুমতি দেওয়া হয়েছে গবেষণা করার সেখানে করুন যেমন দুনিয়াবি মহামলাতের সকল বিষয়ে বা হাত আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে আরোহণ করার ভিত্তি আছে হাদিসে আল্লাহ নবী ঘোড়ায় চড়েছেন আল্লাহ নবী গাধায় চড়েছেন আরোহণ করার ভিত্তি আছে হাদিসে আপনি মাইকেরও চড়ুন সাইকেল চড়ুন হুন্ডা চড়ুন বিমান চড়ুন কোনো আপত্তি নাই কিন্তু আপনাকে বলে দেওয়া হয়েছে এই হারাম না হওয়া পর্যন্ত হারাম না বলা পর্যন্ত আপনার একটা লিমিটেশন আছে আপনাকে বলা হয়েছে সমস্ত হালাল পশু খাও আপনি গরু খাবেন খাসি খাবেন মুরগি খাবেন হাঁস খাবেন কবুতর খাবেন পাখি খাবেন কোনো আপত্তি নাই এখানে মেজরিটি আলোচনা চলবে ছেলেমেয়েরা সব বলছে যে আব্বা জীবন ভোর তা আপনি খালি এই খুব বেশি বেশি গরু খাসি মুরগি পাখি এই চারটার বাইরে কিছু তো খাওয়ালেন না তা আজকে আমরা একটু শখ করে শুকুরের মাংস খাবো আব্বা আমাদের সবার দাবি আপনি শুকুরের মাংস কিনে আনুন বলুন ভাই আপনি কি কিনে আনতে পারবেন কেন পারবেন না এই জন্য পারবেন না যেখানে আল্লাহ একটা লিমিট করে দিয়েছেন হারাম করেছেন শুকরের মাংস ওটা আপনি কখনো ভোটাভুটিতে আনতে পারবেন না ওটা কখনো পরামর্শ আলোচনাতেই আনতে পারবেন না হ্যাঁ যদি বলা হয় আমরা গরু খাবো না খাসি খাবো সেখানে অধিকাংশ সংসারের সদস্য যদি বলেন আজকে খাসি খাবো সবাই অ্যালার্জি আছে গরু খাবো না সেখানে আপনি গরু খেতে চাইলেও অধিকাংশ রায় অনুযায়ী আপনি খাসি খেতে পারেন আপনার গোনা হবে না কিন্তু সবাই মিলে যদি বলে আজকে শুকুরের মাংস খাবো আপনি অবশ্যই সেখানে ভেটো দিবেন আপনি খাওয়াতে পারবেন না কারণ ওটা হারাম এই বিষয়গুলো আপনাকে আমাকে বুঝতে হবে আপনি জাতীয় সংসদে অধিকাংশ এমপি সকল প্রকারের আলোচনা করতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু যদি বলা হয় সুদ হারাম এটাকে হালাল করতে হবে পরিস্থিতির দোহাই দিয়ে তাহলে কি আপনি হালাল করে এই আলোচনার টেবিলে এটাকে নিয়ে আসতে পারবেন পারবেন না কারণ ওটা আল্লাহকে হারাম করে দিয়েছেন আলোচনা করে ওটাকে হালাল করা যাবে না হারামুন তোমরা তোমাদের যা আসে তাই কোনো কিছুকে হালাল বা হারাম বলো না এই লিমিটের মধ্যে থেকে আপনি ইস্তেহাত করতে পারেন রায় কিয়াস এর মধ্যেই চলবে ওই লিমিটের বাহিরে আপনি যেতে পারবেন না ইসলামের এই যে উদার নীতি এই যে ইস্তিহাদি বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো হারিয়ে গেলে চলবে না আলমদেরকে এই বিষয়গুলো চিন্তা করতে হবে কোনখানে এবাদতের বেলায় আপনি কোন রকম রায় ক্লাস চালাতে পারেন না কিন্তু মহামলাতের ব্যাপারে আপনি ইস্তিহাদ করতে পারেন যেমন একটা উদাহরণ দিলাম এইভাবে যখন চলবেন তখন আর আপনি কিন্তু নিজেকে এই যুগে অচল ভাববেন না স্ট্যাগনেটেড মনে করতে পারবেন না এইখানে গিয়ে পার্থক্য হয়ে গেছে আহলাদিস আন্দোলনের সঙ্গে অন্যদের আহলাদিস আন্দোলন বলে দিয়েছে যে মানুষ অবশ্যই যুগ সমস্যার সমাধান দেওয়ার জন্য ইস্তেহাত করবে গবেষণা করবে যুগ সমস্যার সমাধান বের করবে আমাদের সম্পর্কে আমরা না জানলেও বিগত বহু আগের বলবেন ধরে নেন প্রায় একশো বছর আগে খ্রিস্টান মনীষীরা এ বিষয়ে আমাদের সম্পর্কে সুন্দর বাণীচিত্র অঙ্কন করে গেছেন তাদের লিখিত ইনসাইক্লোপিডিয়া ইসলামের মধ্যে অনেক লম্বা আলোচনা করেছেন তার মধ্যে একটা ছোট্ট কথা তারা অত্যন্ত চমৎকার বলে গেছেন দাহিলাদিস Ahl-e-Hadith who try to go back to the original simplicity and purity to faith and practices Ahl-e-Hadith তারাই যারা প্রাথমিক যুগের নীতি সময়ের দিকে ফিরে যেতে চায় এবং আকিদা ও আমলের মৌলিক সরলতা ও স্বচ্ছতাকে পুনরুদ্ধার করতে চায় অন্যেরা মডার্ন ইসলামের নাম করে যুগের সমস্ত জঞ্জালকে হজম করতে চায় আর আমরা মডার্ন ইসলামে বিশ্বাসী নই আমরা রেখে আসা অরিজিনাল ইসলামে বিশ্বাসী তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার উদ্দেশ্য নয় বরং পিউরিটি এবং সত্য একবার সরলতা এবং স্বচ্ছতাকে পুনরুদ্ধার করে হলো আমাদের মূল উদ্দেশ্য এইখানে গিয়ে পিওর এবং পপুলারের সংঘাত সৃষ্টি হয়ে গেছে পপুলার ইসলাম আর পিওর ইসলামের এই মৌলিক পার্থক্যের মধ্যে গিয়ে আমরা কোরআন এবং সৈহাদিসকে হাদিসকে ভিত্তি হিসেবে গ্রহণ করেছি এই ভিত্তির আলোকে যুগের যাবতীয় সমস্যার সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব এবং এই পথেই আছে আমাদের ইহুকালীন মঙ্গল এবং পরকালীন মুক্তি আমরা কখনোই নিজস্ব থিওরি দিয়ে হাদিসকে যাচাই করি না বরং হাদিসের মাধ্যমে নিজের থিওরিকে আমরা যাচাই করার চেষ্টা করি আর এটা একটা মৌলিক পার্থক্য মোতাজেলাদের সঙ্গে আহলে সুন্নতাল জামাতের মিশরীয় পণ্ডিত ডক্টর আবু জোহরা তার লিখিত বিখ্যাত গ্রন্থের মধ্যে ইউন বলে একটা চ্যাপ্টার রচনা করেছেন সে চ্যাপ্টারে তিনি মৌলিকভাবে পার্থক্য দেখিয়েছেন এই দুনিয়ার সকল মুসলমানের সঙ্গে আহলাদিসের পার্থক্য এই অন্যেরা আকলকে নকলের উপরে স্থান দেয় নিজেদের জ্ঞানকে নিজেদের রায়কে হাদিসের উপরে স্থান দেওয়ার চেষ্টা করে রাহেল হাদিসরা নিজেদের জ্ঞানকে হাদিসের আলোকে বিচার করে আপনারা কোনটা পছন্দ করেন বলেন তো ভাই হাদিসকে অগ্রাধিকার দেবেন না নিজের জ্ঞানকে অগ্রাধিকার দিবেন এই বিষয়টা খুবই কঠিন বলাটা খুবই সহজ আলমরা এত সহজে জবাব দিবেন না আমরা পরিষ্কার বলে দিতে চাই হাদিসকে অগ্রাহ্য করার সামান্যতম কোনো তালবাহানা আমরা বরদাস্ত করি না আমরা আমাদের সার্বিক জিন্দগি কোরআন এবং হাদিসের দুটি রেল পথের উপরে সমর্পণ করেছি দুটি রেল পথের একটি পথ যদি চলে যায় রেলগাড়ি যেমন ডিরেল্ড হয়ে যায় অনুরূপভাবে মানুষের জীবনে চলার পথ কোরআন এবং হাদিসের একটা যে যদি বিচ্যুত হয়ে যায় তা আমার জীবন থেকে আমি বিচ্যুত হয়ে যাব আমি আমার সার্বিক জীবনকে পবিত্র কোরআন এবং সৈয়াদিসের রেলপথের উপরে চালাতে চাই এই চালার পথটাই হলো সিরাতুল মুস্তাকিম এবং এই পথের শেষ ঠিকানা হলো জান্নাত এর ডাইনে ভাই আমার কোনো আগ্রহ নাই কোনো আকর্ষণ নাই কোনো গন্তব্য নাই ইসলাম বলতে আমরা কোরআন এবং সই হাদিস বুঝি এর বাইরে আমরা যেতে চাই না এর আলোকেই রাজনীতি এর আলোকেই সমাজনীতি এর আলোকেই অর্থনীতি এর আলোকেই ধর্মীয় নীতি সার্বিক জীবন পরিচালিত হবে এটাই হলো আহলাদিস আন্দোলন এবং পবিত্র কোরআন এবং সৈয়াদিসের আন্দোলন এই কথাটাই শুধু আমরা নেই খ্রিস্টান মানুষরা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছেন তারা সবাই কথা বলে গেছেন যদিও আমরা কেউ কেউ অস্বীকার করি পরিশেষে আমি আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে আহেলাদিস আন্দোলন কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা আবাহনী ভার্সাস মোহামেডানের আন্দোলন নয় এটা অন্য কোনো মজাবের বিরোধিতা করার জন্য আন্দোলন নয় আমরা বিশ্ব মানবতাকে পবিত্র কোরআন এবং সৈয়াদিসের রাজপথে ফিরিয়ে আনার আন্দোলন পরিচালনা করি যিনি এটাকে অন্তর থেকে গ্রহণ করবেন তিনি অবশ্যই নিজেকে আহাদুল হাদিস বলেই পরিচিত হবেন এই নামটি নতুন করে আমরা দেই নাই এই নামটি চোদ্দশো বছর আগে দেওয়া রসুলের পবিত্র জবান থেকে বের হওয়া নাম সাহাবে একরাম এই নামে পরিচিত ছিলেন এবং তাবি নিজাম এই নামে পরিচিত ছিলেন আপনারা এগুলো প্রমাণ অনেক আগেই পেয়ে গেছেন এগুলো সম্পর্কে আমাদের নতুন করে বলার কিছু নাই আন্তুম খলুফনা ওয়াহালুল হাদিসে বাদানা তোমরাই আমার পরবর্তী আমাদের পরবর্তী বংশধর এবং আমাদের পরবর্তী আহালুল হাদিস ব্যাখ্যা দিয়ে আহাল হাদিস বললে হবে না আপনাকে অবশ্যই প্রমাণ দিয়ে নিজের জীবন দিয়ে প্রমাণ করতে হবে মূল নীতিতে হবে না আহেল হাদিস নীতিতে হবে না আহেল হাদিস হাদিসকে নিচে রেখে রায়কে উপরে দেওয়া কশ্চিনকালেও মুসলমানের নীতি হওয়াটা উচিত নয় এই মৌলিক বক্তব্য রেখে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহবাক আমাদের সবাইকে দিনে হকের জন্য কবুল করে নিন পরিশেষে আপনাদেরকে একটি বিষয় নসিহাত করব এই আপনারা কি মনে করেন একটি ইজতেমা করে একটি ওয়াজ করেই এদেশে দিন কায়েম হবে কিভাবে হবে কি সে পথ দুটি রাস্তা খোলা আছে আপনাদের প্রত্যেকেই আল্লাহর পথে আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দিতে হবে এই দাওয়াত দেওয়ার সময় নিঃস্বার্থ হতে হবে দুনিয়াবি কোনো স্বার্থ সামনে রাখলে আপনার দাওয়াত মানুষের মধ্যে কোনো প্রভাব বিস্তার করবে না দুনিয়া দ্বিতীয় বিষয়টি হলো শুধু দাওয়াত দিলেই হবে না আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে জামাতবদ্ধ দাওয়াত দিতে হবে আলাইকুমুল জামা ইয়াকুমল ফোরকা তোমাদেরকে অবশ্যই জামাতবদ্ধ হতে হবে অবশ্যই খণ্ডবিখণ্ড বিখণ্ড হওয়া থেকে দূরে থাকতে হবে এদুল্লাহ আল্লাহ জামা জামাতের উপরে আল্লাহর হাত থাকে অতএব আপনাদেরকে জামাতবদ্ধ হতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করব বাংলাদেশে যে জেলাতে আপনাদের বাড়ি হোক না কেন যেখানে যেখানে কর্মস্থলে আপনি থাকুন না কেন যদি আপনার তিনজন ভাই একত্রে থাকেন তাহলে আপনারা একটি সংগঠন কায়েম করুন একজনের ইমারতের অধীনে একজনের সভাপতিত্বে আপনারা সেখানে জামাত গঠন করুন জামাতবদ্ধভাবে দাওয়াতি কাজ শুরু করলে সেখানে আল্লাহ পাকের রহমত থাকে যদি এটা করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়বে আর এই সঙ্গে একটু ইঙ্গিত দিয়ে যাই আপনাদের শক্তি নিহিত আছে এই জামাতে জিন্দিগির মধ্যে হাসবুকাল্লাহ অমানের তাবাক আমরাল মোমেনিন আল্লাহ পাক তার রসুলকে সান্ত্বনা দিচ্ছেন তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তোমার অনুসারী মোমেনগণে যথেষ্ট অতএব ভাইরা আমার আপনাদেরকে অনুরোধ করছি জামাতের জিন্দগি যাপন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন যেখানে যিনি থাকুন না কেন তিনজন থাকলে জামাতবদ্ধ হন যখনই আপনি ঐক্যবদ্ধ হবেন বাতিল শক্তি আপনাকে হিসাব করবে ঠিক না আপনি যদি বিভক্ত হন বাতিলরা আপনাকে কোনোই গুরুত্ব দেবে না কারণ আপনার মতন এরকম বহু লক্ষ লক্ষ মানুষ বহু বেদাতে মজলিসে জমা হয়ে থাকে তারা বেদাতি হয় তারা কখনো আহলে হাদিস হয় না আপনাদের কাছে অনুরোধ থাকবে জামাতবদ্ধভাবে জীবনযাপন করার জন্য যেখানেই থাকুন না কোনো জামাতের জিন্দগি ঐক্যের গোপন শক্তি একবারে মূল একটা স্তম্ভ এখানে নিহিত আছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের প্রচার ও প্রসারের স্বার্থে জামাতের জিন্দগি যাপন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত